আলা একটি বীজের ভেতর যেমন লুকিয়ে থাকে সুবিশাল বটবৃক্ষ ঠিক তেমনি মানব শিশুর ভেতরেও ঘুমিয়ে থাকে জাতির ভবিষ্যৎ কাণ্ডারি সঠিক পরিচর্যা না পেলে বীজ যেমন বৃক্ষে পরিণত হয় না অঙ্কুরেই বিনষ্ট হয় ঠিক তেমনি শিশুরাও সঠিক পরিচর্যা না পেলে তাদের বড় হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় বরং অনেক সময় বিপথে গিয়ে দিন ও মানবতার শত্রুতে পরিণত হয় প্রিয় ভাই সন্তান এক স্বপ্নের নাম এক সম্ভাবনার নাম সন্তানকে যদি সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করা যায় তাহলে এই সন্তান আগামীতে উম্মার জন্য এক বিশাল রহমত রূপে আবির্ভূত হবে আর মা বাবার জন্য আখিরাতে নাজাতের কারণ হবে আমরা অনেক সময় সন্তানদের শিক্ষা দীক্ষা ও পরিচর্যায় অবহেলা করি অথচ এই প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার সঙ্গে জড়িয়ে আছে উম্মার অস্তিত্বের প্রশ্ন শৈশবকাল থেকেই সন্তানকে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখান তার কচি হৃদয়ে বপন করুন আল্লাহ তালার ভালোবাসা ও প্রিয় নবীর মোহাব্বতের বীজ উম্মার প্রতি তার হৃদয়ে দায়িত্ববোধ সৃষ্টি করুন তার উর্বর হৃদয়ে চাড়িয়ে দিন উম্মার পুনরুত্থানের স্বপ্নগুলো দুনিয়া ও আখিরাতের হাকিকত তার সামনে ধীরে ধীরে স্পষ্ট করে তুলুন তার বোধ বিশ্বাসের গভীরে শক্তভাবে গেড়ে দিন তাওহিদের সদূর প্রসারী শিকড় শির্কের প্রতি সৃষ্টি করুন অন্তহীন ঘৃণা কোরআনের সঙ্গে তার মজবুত সম্পর্ক গড়ে তুলুন সুন্নার অনুসরণ তার স্বভাবে পরিণত করুন দিনে এলম অর্জনের প্রতি তার আগ্রহ জাগিয়ে তুলুন আম্বিয়া আলিহিমুসালাম সাহাবায় কারাম ও সালাফের জীবনের সঙ্গে তাকে একাত্ম হতে দিন তাদের বিশুদ্ধ জীবনাচারের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে তুলুন আল্লাহর ভয় ও আখিরাতের নিবিড় বিশ্বাসে তার মানস জগৎকে সাজিয়ে তুলুন প্রিয় ভাই শুরুর দিনগুলোতে আপনার সন্তানের নিবিড় পরিচর্যা দরকার তাকে উদ্দেশ্যহীন ছেড়ে দেয়া যাবে না তার সময়গুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করুন তাকে দিনই বইপত্র অধ্যয়নে অভ্যস্ত করে তুলুন কেননা একজন অধ্যয়নপ্রেমী মানুষের সামনে খুলে যায় জ্ঞানের অন্তহীন দিগন্ত সন্তানের বিশুদ্ধ মানসিকতা গঠনের অন্যতম হাতিয়ার হল এই পরিকল্পিত অধ্যয়ন সন্তান প্রতিপালনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তানের বন্ধু নির্বাচন এটি খুবই গুরুত্বপূর্ণ তাকে ন্যাক্কার বন্ধু নির্বাচনে সহায়তা করুন তার আশপাশে দিনই পরিবেশ গড়ে তুলুন খারাপ সঙ্গ থেকে তাকে দূরে রাখুন প্রিয় ভাই আপনার সন্তানকে দিনের কর্ণধার রূপে গড়ে তোলার এই আয়োজন আপনার দুনিয়া ও রাত দুটিকেই সাফল্যে ভরে দেবে একজন ন্যাক্কার সন্তান আপনার জন্য সাদাকায় জারিয়া মৃত্যুর পরও কবরে শুয়ে শুয়ে আপনি স্বভাব পেতেই থাকবেন সুনার নাসাইতে সহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেন ইদা মাথাল ইনসান ইন কতা আমালুহু ইন মিন সালাসা মিন صدقة جارية ওয়া ينتفع به وولد صالح يدعو له মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি উৎস থেকে সওয়াব জারি থাকে এক সাদাকা জারিয়া দুই উপকারী আইল তিন ন্যাক্কার সন্তান যে তার জন্য দোয়া করে আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক্কার সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন আমিন